ইহাদের অপেক্ষা প্রবল তাহারা জমি চাষ করিত তাহারা উহা আবাদ করিত ইহাদের আবাদ করা অপেক্ষা অধিক তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসুলগণ সুস্পষ্ট নিদর্শন সহ বস্তুত আল্লাহ এমন নন যে উহাদের প্রতি জুলুম করেন উহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল অতঃপর যাহারা মন্দ কর্ম করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছে মন্দ কারণ তাহারা আল্লাহর আয়াত অস্বীকার করিত এবং উহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون আল্লাহ আদিতে সৃষ্টির সূচনা করেন অতঃপর তিনি ইহার পুনরাবৃত্তি করিবেন তারপর তোমরা তাহারে নিকট প্রত্যান্বিত হইবে ويوم تقوم الساعة يبلس المجرمون যেই দিন কিয়ামত হইবে সেই দিন অপরাধীরা হতাশ হইয়া পড়িবে ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين উহাদের দেব দেবীগুলি উহাদের জন্য সুপারিশকারী হইবে না এবং উহারা উহাদের দেব দেবীগুলিকে প্রত্যাখ্যান করিবে ويوم تقوم الساعة يومئذ يتفرقون যেদিন কিয়ামত হইবে সেদিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون অতএব যাহারা ইমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে তাহারা জান্নাতে থাকিবে وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون এবং যাহারা কুফরি করিয়াছে এবং আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করিয়াছে তাহারাই শাস্তি ভোগ করিতে থাকিবে সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে এবং অপরাহ্নে ও জোহরের সময় আর আকাশ মণ্ডলীয় পৃথিবীতে সকল প্রশংসা তো তাহারই يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون তিনি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং তিনি জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর এইভাবেই তোমরা উত্থিত হইবে ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون তাহার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে যে তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়াইয়া পড়িতেছ ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদের সঙ্গিনীদেরকে যাহাতে তোমরা উহাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করিয়াছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রইয়াছে আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য ইহাতে জ্ঞানীদের জন্য অবশ্যই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 নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে যে তাহারই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি থাকে অতঃপর আল্লাহ যখন তোমাদেরকে মৃত্তিকা হইতে উঠিবার জন্য একবার আহ্বান করিবেন তখন তোমরা উঠিয়া আসিবে আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই সকলেই তাহার আজ্ঞাবহ وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন অতঃপর তিনি ইহাকে সৃষ্টি করিবেন পুনর্বার ইহা তাহার জন্য অতি সহজ আকাশ মণ্ডলীয় পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাহারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ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 সৃষ্টি করিয়াছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই ইহাই সরল দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين বিশুদ্ধ চিত্তে তাহার অভিমুখী হইয়া তাহাকে ভয় করো সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হইও না মুশ্রিকদের من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون যাহারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে প্রত্যেক দলেই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে উহাদের প্রতিপালককে ডাকে অতঃপর তিনি যখন উহাদেরকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান তখন উহাদের একদল উহাদের প্রতিপালকের শরিক করিয়া থাকে ফলে উহাদেরকে আমি যাহা দিয়াছি তাহা উহারা অস্বীকার করে সুতরাং ভোগ করিয়া লও শীঘ্রই তোমরা জানিতে পারিবে أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون আমি কি উহাদের নিকট এমন কোন দলিল অবতীর্ণ করিয়াছি যাহা উহাদেরকে শরিক করিতে বলে وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون আমি যখন মানুষকে অনুগ্রহের আশ্বাদ দেই উহারা তাহাতে উৎফুল্ল হয় এবং উহাদের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হইলেই উহারা হতাশ হইয়া পড়ে أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون উহারা কি লক্ষ্য করে না আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সীমিত করেন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون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 করিবেন তোমাদের দেব দেবীগুলির এমন কেহ আছে কি যে এ সমস্তের কোনো কিছু করিতে পারে উহারা যাহাদেরকে শরিক করে আল্লাহ উহা হইতে পবিত্র মহান ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াইয়া পড়ে যার ফলে উহাদেরকে উহাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাহাতে উহারা ফিরিয়ে আসে বল তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে উহাদের অধিকাংশই ছিল মুশ্রিক فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون তুমি সরল দিনে নিজেকে প্রতিষ্ঠিত করো আল্লাহর পক্ষ হইতে যে দিবস অনিবার্য তাহা উপস্থিত হইবার পূর্বে সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون যে কুফরি করে কুফরির শাস্তি তাহারই প্রাপ্য যারা সৎকর্ম করে তারা নিজেদের জন্যই রচনা করে সুখসজ্জা ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين কারণ যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন তিনি কাফিরদেরকে পছন্দ করেন না ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون তাহার নির্দেশনা বলির একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দিবার জন্য এবং তোমাদেরকে তাহার অনুগ্রহ আস্বাদন করাইবার জন্য এবং যাহাতে তাহার নির্দেশে নৌযানগুলি বিচরণ করে যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো ও তাহার প্রতি কৃতজ্ঞ হও ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فجاءوهم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 করিয়া দেন فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون অতএব তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য যাহারা দৃঢ় বিশ্বাসী নয় তাহারা যেন তোমাকে বিচলিত করিতে না পারে